আমার দম যেদিন ফুরাইয়া যাবে তোমরা কেহ কান্দ না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না আমার দম যেদিন ফুরাইয়া যাবে তোমরা কেহ কান্দ না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না মা যে কাঁদবে জনম ভরে অন্য জনতা কাঁদবে না সেই মাকে প্রভু তুমি আমার অগ্নিও না মা যে কাঁদবে জনম ভরে অন্য জনতা কাঁদবে না সেই মাকে প্রভু তুমি আমার অগ্নিও না মায়ের দোয়ায় জান্নাত যাব মায়ের দোয়ায় জান্নাত যাবো মগো তুমি কেদো না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না আমার দম যেদিন ফুরাইয়া যাবে তোমরা কেহ কান্দ না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না বাবা দিল সারা জীবন রক্তে ঘামে ভেজা শ্রম সেই শ্রমে বদলাতে সন্তানেরই হায়াসন বাবা দিল সারা জীবন রক্তে ঘামে ভেজা শ্রম সেই শ্রমেরই বদলাতে সন্তানেরই হায়াসন যায় নামাজে বৈশা বাবা যায় নামাজে বৈশা বাবায় আরস পানে হাত খানা কান্দিয়া কান্দিয়ায় আমায় বিদায় দিও না আমার দম যেদিন ফুরাইয়া যাবে তোমরা কেহ কান্দ না কান্দিয়া কান্দিয়ায় আমায় বিদায় দিও না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না কান্দিয়া কান্দিয়া আমায় বিদায় দিও না